নাহমাদুহু অনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় ভাই বোনেরা এমন এক পরিবেশে আমাদের বেড়ে ওঠা যেখানে মানুষের চিন্তা ভাবনার প্রায় সবটুকুই ঘুরপাক খায় এই পৃথিবীকে কেন্দ্র করে এখানে সমাজ আমাদের শেখায় এই তুচ্ছ দুনিয়ার সুখ সমৃদ্ধি আমাদের জীবনের পরম লক্ষ্য বস্তুবাদী চিন্তার এই প্রবল স্রোতে মোমিনরা অনেক সময় চিন্তার খেই হারিয়ে ফেলে নিজের অজান্তেই তাদের মন মগজে জেকে বসে ইমান বিধ্বংসী পার্থিব লালসা আখিরাতের পরিবর্তে দুনিয়াই তাদের ভাবনাবৃত্তের কেন্দ্রে এসে দাঁড়ায় দিন শরিয়ার অনুসরণের পরিবর্তে দুনিয়া বিষার্থ হাসিলি তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে আল্লাহ না করুন এই গাফলতির মাঝেই যদি এসে যায় মৃত্যুর পরোয়ানা তবে অনন্ত জীবনে কি হবে তাদের অবস্থা মাহাজ আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন চলমান জাহিলি সমাজ ব্যবস্থায় বস্তুবাদী এই চিন্তা স্রোত থেকে নিজেদের ইমানকে রক্ষা করতে হলে চাই দিনই ফিকিরের আমলের জজ্বা ও আখিরাতের মুজাকারা যা ইমান বিধ্বংসী এই স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে আপনাকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করবে আলহামদুলিল্লাহ মুমিন ভাইদের এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা হাতে নিয়েছি মোবারক একটি প্রজেক্ট যা ডেইলি নাসিহা নামে প্রকাশিত হবে তিন কি চার মিনিটের এই নাসিহা প্রতিদিন আপনাকে ইমান ও আমল সম্পর্কে সচেতন করবে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে যাপিত জীবনের হাজারো ব্যস্ততার ভিড়ও আপনার হৃদয়ে প্রশান্তি ছড়াবে কোরআন সুন্নার একগুচ্ছ প্রত্যয়দীপ্ত শব্দমালা সুতরাং নিজের ইমানি চেতনাকে শানিত করতে ন্যাক আমলের প্রেরণায় উজ্জীবিত হতে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন বাদা চ্যানেল